আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা সঈদুল মুরসালিন ওয়ালা আলহি ওসাহাবিহি আজমাইন আবাদ প্রিয় দর্শক ইউনিভার্সাল ভিশনের রমাদানের ত্রিশ আসরের আজকের আসরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলেই এই বরকতমণ্ডিত মাহে রমাদানে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর ভালো থাকার জন্যই তো রমাদান আমাদের দুয়ারে মেহমান হয়ে আল্লাহর রহমত বরকত ফেরাতের সৌগাত নিয়ে হাজির হয় প্রিয় দর্শক আজকে আমার আলোচ্য বিষয় হল নিজের দোষ সম্পর্কে সচেতনতা আমরা অনেকগুলো দোষ আমাদের সত্তায় বিরাজ করে কিন্তু আমরা নিজেরা নিজেদের দোষ সম্পর্কে আমরা সচেতন অনেকেই নই পরের দোষ সম্পর্কে আমরা সচেতন আরেকজনের কি দোষ আছে সেটা আমরা সবাই চর্চা করি তার পেছনে গিবতের পশ্চাৎ নিন্দার বন্যা বইয়ে দেই অথচ তার চেয়ে অনেক বেশি দোষ আমার নিজের মধ্যে রয়েছে সেগুলো যদি আমরা সেগুলো সম্পর্কে সচেতন না হই তাহলে আমাদের জীবন কলুষিত হবে আমরা পরিমার্জিত হব না পরিশীলিত হব না রমাদান তো এসছে আমাদের দোষগুলোকে জ্বালিয়ে দেওয়ার জন্য যেমন আগুনের মধ্যে লোহা বা স্বর্ণ যদি ফেলা হয় আগুন লোহার খাদগুলোকে স্বর্ণের খাদগুলোকে দূর করে জ্বালিয়ে দিয়ে লোহাকে পিওর করে দেয় স্বর্ণকে খাঁটি বানিয়ে দেয় রমাদান তো আমাদের জন্য সেই অগ্নি বহন করে নিয়ে এসেছে রমাদানিক আগুনে পড়ে আমাদের নফসের দোষগুলি দূর হয়ে যাবে আর গুণগুলি থেকে যাবে গুণগুলো আরো উজ্জ্বল হবে দোষগুলো জলে পড়ে ছাই হয়ে যাবে রমাদান মানেই তো দোষ জ্বালিয়ে দেয়া দর্শক আমাদের দোষ তো অনেক তার মধ্যে একটি দোষ হল আল গাফলা আরবিতে বলে আল গাফলা অচেতন থাকা উদাসীন থাকা বেখবর থাকা আমরা নিজেরা বেখবর কিন্তু আমাদের সম্পর্কে খবর নেয়ার এক বিরাট সর্বশক্তিমান সর্বজ্ঞ সত্তা তিনি আছেন তিনি গাফেল নন আমাদের সম্পর্কে কেরামান কাতাবিন আমাদের সম্পর্কে গাফেল নন উদাসীন নন মায়াল ফিজুমিন কৌলিন ইল্লাহে আতিদ এমন কোন কথা নেই যা গ্রহণ করার দুজন অতন্দ্র প্রহরী আমাদের কাছে নেই কেরামন কাতেবিন তারা রয়েছেন তাহলে আমরা গাফেল কিন্তু আমাদের সম্পর্কে আল্লাহ গাফেল নন অমল্লাহ গফিলিন আম্মা তামালুন যিনি সুদ খাচ্ছেন ঘুষ খাচ্ছেন কেউ ব্যবিচার করছে কেউ মদ পান করছে কেউ খুন করছে কেউ জনগণের সম্পদ আত্মসাত করছে কেউ কত অন্যায় কত পাপাচার করছে সে হয়তো ভাবছে যে সে যেমন গাফেল তার সম্পর্কেও যিনি প্রহরী আছেন তিনি গাফেল না তিনি গাফেল নন তিনি প্রতি সেকেন্ডে সেকেন্ডে তার সমস্ত সংবাদ বহন করছে আসলে এই পৃথিবীতে বর্তমানে আমরা জানি সিসি ক্যামেরা দিয়ে ভিডিও ভিডিও ফুটেজ বের করে অপরাধীকে শনাক্ত করে ফেলা হয় অস্বীকার করার কোনো উপায় নেই সে হয়তো গাফেল ছিল সে যে একজনকে মারছে একটা অন্যায় করছে সিসি ক্যামেরাতে তার ফটো তুলে রাখছে সে গাফেল ছিল কিন্তু সিসি ক্যামেরা তো গাফেল না তার প্রতিটি নকল হরকত প্রতিটি স্পন্দন নড়া ছড়া তার প্রতিটি এগিয়ে যাওয়া পিছিয়ে যাওয়া তার ড্রেস তার মুভমেন্ট সব কিছু সিসি সিসি ক্যামেরা সে ধারণ করে রেখে দিয়েছে বাস্তবে যখন তাকে ক্রিমিনাল হিসেবে ধরা হলো সে তখন দেখলো সে ওই ক্যামেরা থেকে গাফেল ছিল কিন্তু ক্যামেরা তার থেকে গাফেল ছিল না আমরা আল্লাহ থেকে গাফেল আল্লাহ বলেছেন জাহান্নামী যারা নামের জন্য যাদেরকে আল্লাহ তৈরি করেছেন এরা এমন কান আছে যে কান দিয়ে তারা শুনে না এমন চক্ষু আছে যে চক্ষু দিয়ে তারা দেখে না এমন হৃদয় আছে যে হৃদয় দিয়ে তারা অনুভব করেন আল্লাহম কুলুবুল্লাহ ইয়াফকাহু নাবিহা ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম এই মানুষগুলো অচেতন আল্লাহ সম্পর্কে অচেতন মানুষগুলো এরা যেন চতুষ্পদ জন্তু বালহমাদল বরং চতুষ্পদ জন্তু হচ্ছে আরো বিভ্রান্ত উলয়কে হমল গা ফেলুন এরাই তারা যারা গা ফেল আল্লাহ সম্পর্কে উদাসীন কেরামন কাতবিন সম্পর্কে উদাসীন আখিরাত সম্পর্কে উদাসীন এই উদাসীনতাই ফেরাউনকে ডুবিয়েছে নমরুদকে ধ্বংস করেছে কমে নৌকে ধ্বংস করেছে পৃথিবীর সব মানুষকে ধ্বংস করেছে উদাসীন কিন্তু আল্লাহ তো উদাসীন নন আমাদের সম্পর্কে অথবা উদাসীনতার এই ব্যাধি থেকে আমাদেরকে এই রমাদান মুক্ত করুক আমরা যেমন রোজা অবস্থায় পানি পান করি না আল্লাহ দেখবেন খাই না আল্লাহ দেখবেন আমরা স্ত্রীর সাথে সম্পর্ক গড়ি না আল্লাহ দেখবেন এটাই তো চেতনা সচেতন থাকছি এইভাবে প্রতিটি কাজেই আমাদের সচেতন থাকতে হবে কিন্তু নফস সে কিন্তু গাফলতের দোষে দূষিত তাকে এই দোষ থেকে মুক্ত করতে হবে না হলে আমাদের সর্বনাশ হয়ে যাবে আরেকটি আমাদের দোষ হলো আমরা আল্লাহর পক্ষ থেকে কিছু সম্মান পৃথিবীতে পেয়ে আমরা মনে করি আখেরাতেও বুঝি এমন হবে দুনিয়ার সব কাফের বেঈমানকে এই জাগতিক সম্মানেই ধোকা দিয়েছে তারা মনে করেছে অকলু নাহানু আখতারু আমা যারা মুমিন তারা ফকির খেতে পায় না পড়তে পায় না তাদের চিকিৎসা নাই থাকার জায়গা নাই এরা কেউ দাস দাসী এরা ফকির মেসকিন অসহায় কোনো জৌলুস নেই ক্ষমতা নেই আর কাফেরা দেখতো আমরা কত জৌলুসের অধিকারী কত পাওয়ারফুল কত ক্ষমতা ধর কত সম্পদ ধনৈশ্বর্যের মালিক কত সুন্দর স্বাস্থ্যের মালিক ওইজার আইতাহুম তো জীবুকে আজসামহুম ওদেরকে দেখলে ওদের দেহ সৈষ্ঠব তোমাকে বেশিত করবে এত সৌন্দর্যের অধিকারী এসব কিছু পেয়ে তারা বলতো নাহনু আমাদের সম্পদ বেশি ধনবল বেশি জনবল বেশি অমা নাহনবী মুআদাবিন আমাদের মতো সম্মানিত মানুষরা কি শাস্তি প্রাপ্ত হতে পারি না তোমরা যদি এতই ভালো লোক হবে তাহলে দুনিয়াতে তোমাদের এই অবস্থা কেন খেতে পাও না পড়তে পাও না থাকার জায়গা নাই কোনো সম্মান নেই দুনিয়াতেই তো তোমাদের ত্রাহি অবস্থা আখেরাতে কিছু সম্মান পাবা আমরা দুনিয়াতেও অনেক সম্মানে আছি ধনবল জনবলে সমৃদ্ধ আছি আখেরাতেও তোমাদের চেয়ে ভালো থাকবো এই ধোকায় তারা ছিল এই জিনিসটি তাদেরকে প্রতারিত করে সর্বশান্ত করে দিয়েছে কারণ দুনিয়া আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও দেন যাকে ভালোবাসেন ভালোবাসেন না তাকেও দেন বরং দুনিয়া আল্লাহ যাদেরকে ভালোবাসেন না তারাই বেশি ভোগ করে ফেরাউন নমরুদ সাদ্দাত কারুন তারাই দুনিয়া বেশি ভোগ করেছে কিন্তু দিন আল্লাহ দিন তাকেই দেন যাকে আল্লাহ ভালোবাসেন প্রিয় দর্শক তাহলে জাগতিক সম্মান পেয়ে অনেক বড় পদবি নিয়ে আছি আমি চেয়ারম্যান আমি একজন উপজেলার চেয়ারম্যান আমি একজন একজন বড় কর্মকর্তা একজন বড় চেয়ারের মালিক একজন মহাসচিব একজন অমুক তমুক পদবি সম্মান মর্যাদা পেয়ে প্রতারণায় আছি ভাবছি যে আখেরাতে বুঝিয়ে এরকম সম্মানিত হব না দুনিয়ার অধিকাংশ পদবিধারী সম্মানিত বড় বড় ব্যক্তিরা কেয়ামতের ময়দানে কামসালি দার ক্ষুদ্র পিপিলিকার মতো অপমানিত অপদস্থ হয়ে কেয়ামতের ময়দানে উঠবে আর হাসরের মাঠের মানুষগুলোর পদতলে তারা পৃষ্ঠ হবে প্রিয় দর্শক অতএব জাগতিক সম্মান পেয়ে প্রতারিত হতে নাই এটা একটা দোষ এই মর্যাদা পেয়ে স্ফীত না হয়ে বিনয়ী হওয়া উচিত আল্লাহর পরীক্ষা মনে করা উচিত আল্লাহ বলেছেন ফাম্মাল ইনসানু ইজা মাবতালাহু রব্বহু ফাআকরামাহু ওয়া নাআমাহু ফায়াকুলু রাব্বি আকরামান মানুষকে আল্লাহ যখন সম্মানিত করেন তাকে নিয়ামত দান করেন তখন সে বলে রব্বি আকরামান আমার রব আমাকে বড় সম্মান করেছে সম্মানিত করেছে সে বড় স্ফীত হয় অহংকারী হয় আল্লাহ যখন তাকে পরীক্ষা করেন তার জীবিকা সংকুচিত করে দেন ফায়াকুল রব্বি আহানান সে বলে আল্লাহ আমাকে অপমানিত করেছে আল্লাহ বলেন কাল্লা কশ্চিন কালেও নয় এগুলো মান অপমানের বিষয় নয় এগুলো পরীক্ষা মাত্র আল্লাহ কাউকে দুনিয়ার বিত্ত বৈভব দিয়ে পরীক্ষা করছেন তার পরীক্ষার সাবজেক্ট হলো তার ধন তার ঐশ্বর্য তার ক্ষমতা তার পদ তার পদবী তার এসব কিছু এটা পরীক্ষার বিষয় আল্লাহ দেখছেন সে পাশ করে কিনা আর আরেকজন দরিদ্র নিঃস্ব অসহায় তার পরীক্ষার সাবজেক্ট হলো তার দারিদ্র তার সাবজেক্ট হলো তার অসহায়ত্ব তার সাবজেক্ট হলো তার স্বাস্থ্যহীনতা দেখি সে এগুলো এর এসবের মুখোমুখি হয়েছে পাশ করে কিনা আল্লাহ সম্পর্কে সুধারণা পোষণ করে কিনা প্রিয় দর্শক এগুলোকে মান অপমানের বিষয় হিসেবে গ্রহণ করা এটি আমাদের নফসের দোষ আশা করি রমাদানি কোরআনের শিক্ষা পেয়ে আমরা এই দোষ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক আমাদের নফসের আরেকটি দোষ হল আলহেরসু আল হাসাদ দুনিয়ার মোহ বনি আদম শুধু দুনিয়া চাই এক কোটি টাকা পেলে আরো আরেক কোটি টাকা দরকার দু কোটি টাকা থেকে চার কোটি টাকা দরকার চার কোটি টাকা পেলে আট কোটি টাকা দরকার নবী সালাম বলেছেন যে লিবনে আদমা ওয়াদিয়ান মিনজাহাবিন লাবতাগা ইলাইহি হিসানিয়ান বনি আদম এক উপত্যকা ভরা স্বর্ণ যদি পায় কোটি কোটি মন স্বর্ণ যদি সে পায় তার মানে তখন আরেকটা দারিদ্র আসবে ইস আরেক উপত্যকা যদি পেতাম যদি আরেক উপত্যকা স্বর্ণ সে লাভ করে তখন আরেকটা দারিদ্র ভিতরে আসবে ইস আরেকটা উপত্যকা যদি পেতাম ওলাইমলা ও জওফা ইবনে আদম ইল্লা তরাব আদম সন্তানের এই পেট মাটি ছাড়া আর কিছুই ভরতে পারবে না সারা পৃথিবীর সম্পদ তাকে দিলেও তার এই পেটটি ভরবে না এটা একটা দোষ এত লোভ কিসের নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মান আসবাহা আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদিহি ইনদাহু কুতু ইয়াউমিহি ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া বিহাজাফিরহা ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন তিনটি নিয়ামত যে পেয়েছে সে যেন গোটা পৃথিবী পেয়ে গেছে তার আর কিছু লোভ থাকা উচিত নয় সে তিনটি নিয়ামত হলো সে ভোরবেলায় যখন ভোরে উঠল দেখল সে একজন একটি নিরাপদ ঘরে সে অবস্থান করে আছে তার জীবন আপন্ন করার জীবন বিপদাপন্ন করার এখানে কেউ নেই সে ঘরে তার নিরাপদ একটি নিরাপদ ঘর পাওয়া কত বড় নিয়ামত আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে জিজ্ঞাসা করুন সিরিয়ার মুসলিমদেরকে জিজ্ঞাসা করুন আজকে যেই যেই অঞ্চলে এই নিরাপত্তা এই নিয়ামত হারিয়েছে তাদেরকে প্রশ্ন করুন এই একটি নিরাপদ ঘর পাওয়া যে কত বড় নিয়ামত দ্বিতীয় হল মহাফানফি বাদানিহি তার শরীরটা সুস্থ মেডিকেল হাসপাতালে গিয়ে ক্লিনিকে গিয়ে জিজ্ঞাসা করুন একটু সুস্থতা যে আমরা পেয়ে আছি আজকে কত বড় নেয়ামত ওই অসুস্থ ব্যক্তি ওই ক্যান্সার আক্রান্ত ব্যক্তি আলঝাইমারে আক্রান্ত ব্যক্তি এইডস এর ভয়াবহ মহামারীতে আক্রান্ত ব্যক্তিকে প্রশ্ন করুন সুস্থতা কত বড় নেয়ামত সে আপনাকে জানাবে প্রিয় দর্শক নবীজি বলছেন যার শরীরটি সুস্থ আছে আজকের দিনে একদিনে আজকের দিন আর কি এন্দাহু মেহি একদিনের খাবার তার রয়েছে এই তিনটি নিয়ামত যা রয়েছে সে যেন গোটা পৃথিবীর রাজত্ব পেয়ে গেছে সে আল্লাহ আকবর কিন্তু আমাদের অভ্যাস কি এত দোষ আমাদের ভেতরে যত পাই তত ছাই রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের দন চুরি তো এই দোষ থেকে আমাদের মুক্ত হতে হবে পৃথিবীতে সবচেয়ে সর্বপ্রথম মানুষ যে পাপ করেছে সেটা হলো এই লোভের পাপ আদম আর হাওয়ার কি দরকার ছিল জান্নাতে থাকা সত্ত্বেও একেবারে চিরস্থায়ী ভাবে থাকতে চাই ওই লোভটি করার ইবলিস বলল যে এই বৃক্ষ চিরন্তনী হাল আদুল্লুকা আলা সাজারাতিল খুলদি অমুল কিল্লা ইয়াবলা ওহে আদম ওহে হাওয়া এমন একটি বৃক্ষ যেটা বৃক্ষ চিরন্তনী এই বৃক্ষের ফল খেলে চিরকাল জান্নাতে থাকবা আর কোনোদিন এখান থেকে বের হতে হবে না গাছটিকে দেখিয়ে দেব এই যে একটু লোভ করলেন হাওয়ার সলায় আদম সেই লোভে পড়ে গেলেন দুইজন জান্নাতে চিরস্থায়ী থাকার লোভে খেলেন আর উলঙ্গ হয়ে তৎক্ষণাৎ স্ট্যান্ড রিলিজ একেবারে তৎক্ষণাৎ উলঙ্গ হয়ে বের হতে হবে কাপড় চোপড় পাতা পুতা দিয়ে যে কাপড় শরীর ঢাকবে সেই সুযোগ নাই লোভ যে কত বড় অপমানকর আমাদের মা হাও আর বাবা আদমের ইতিহাসটা জানলেই তো আমরা বুঝবো লোভ কত খারাপ জিনিস যা আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ একটা পাখি সকালবেলায় খালি পেটে বের হয় বিকেল বেলায় ভরা পেটে এসে চলে আসে আলহামদুলিল্লাহ সে তো কিছু মুখে নিয়ে আসেন স্টক করে রেখে দেবো আগামীকাল খাবো কি স্বল্পে তুষ্টি কানাত তাহলে এটা একটা দোষ লোভ এটা মুস্তফা একটি দোষ তার পাশাপাশি আর একটি দোষের কথা আজকে উল্লেখ করেছি আল হাসাদ আরেকজনের স্ত্রী দেখে কাতর হয়ে যাওয়া আরেকজনের সৌন্দর্য দেখে আমি কাতর হয়ে গেলাম আরেকজনের লক্ষ লক্ষ টাকা দেখে আমি অসুস্থ হয়ে গেলাম কাতর মরে যাচ্ছি আহা এই লোকের এত টাকা কেন হলো আরে ভাই ওই লোকের টাকা আল্লাহ দিয়েছেন আল্লাহ তাকে টাকা দিয়ে পরীক্ষা করছেন এই দুনিয়াতে হালাল পেলে বেশি খুশি হওয়ার বিষয় না কারণ হালালের হিসাব দিতে হবে হালাল হলো হিসাব হারাম হলো আজাব কোনটা থেকে বাঁচবেন হারাম খেলে পড়বেন আজাবে হালাল খেলে দিতে হবে হিসাব আর যার পরিমাণ যত কম হালালের পরিমাণ যত কম হিসাবের পরিমাণ তত কম তাহলে আরেকজনের স্ত্রী দেখে কাতার হওয়া তো কিছু নেই আরেকজনের স্ত্রী দেখে সৌন্দর্য দেখে নেয়ামত দেখে আমি বলবো আল্লাহ তাকে ওটা দিয়ে পরে কে করছেন আলহামদুলিল্লাহ আমার অত নাই অত হিসাব নিকাশ আমার দিতে হবে না আমাদের নফসের মধ্যে কত দোষ আরেকটি দোষ হলো সবাই মনে করি আমি একজন শ্রেষ্ঠ মানুষ একজন রিক্সা চালকও মনে করে আমার চেয়ে ভালো কেউ নেই ওর সাথে কথা বলে দেখবেন সে বলতেছে আমি ভালো আছি ওই হুজুরটার চেয়ে আমি অনেক ভালো হ্যাঁ উনি তো এই করে সে করে আমি তো ওটা করি না এই যে এই যে আত্মপ্রসাদ ফার্সিতে একটা কথা আছে হারকাসরা আকলে খোদ বা কামাল নুমায়দ ও ফারজান্দে খোদ বা জামাল দুনিয়ার প্রায় সব মানুষের কাছে নিজের বুদ্ধি বিবেকটাকে খুব খুব পূর্ণ মনে হয় যে আমি খুব কমপ্লিট একজন বুদ্ধিমান মানুষ আর নিজের সন্তানটাকে খুব ভালো মনে হয় যতই কুৎসি কুৎসিত কদর্য বা গুণহীন হোক নিজের সন্তানকে আরেকজনের সন্তানের চেয়ে অনেক ভালো সুন্দর মনে হয় নিজের আকলটাকে মনে হয় এটা বুঝে অনেক ভালো নিজের আমলকে মনে হচ্ছে অনেক ভালো হ্যাঁ আমি জান্নাতুল ফেরদাউস পেয়ে যাব আসলে আমরা যারা এমন বড় আশা নিয়ে বসে আছি কিন্তু আমাদের কর্ম কোথায় আমাদের একক্ত সালাত পড়লে কত দোষ একক্ত সালাতের মধ্যে করছি হাত বাঁধাটা ঠিক হয় নাই রুকুটা ঠিক নেই পিঠ কুজা হয়ে আছে দানটা ঠিক হয় নাই একদিকে হেলে দাঁড়িয়ে আছি সেজদা করলাম সেজদার মধ্যে পিঠ বাঁকা হাতটা রাখা হয় নাই তসবি কেমনে পড়লাম মনটা কেমনে ওই সেজদার সাথে যুক্ত করলাম মন আর অঙ্গ প্রত্যঙ্গের সংযোগেই তো এবাদত হয় ইন্নামালা আমাল বিনিয়াত কত সালাত আমরা পড়ি দেখা যায় মন সালাতে নাই নবীজি তো বলেছেন আমল কোনো আমলই নয় যদি মনের সংযোগ না থাকে হৃদয়ের উপস্থিতি না থাকে নিয়ত না থাকে নিয়তের ভিতরে মনের ভিতরে আল্লাহর সেই পর্যবেক্ষণ যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি এই চেতনা না থাকে সেটা কোনো আমলেই নয় কয়েক তো সালাদ পড়ে আমরা অপেক্ষায় থাকি যে আমার কাছে সুন্দর সুন্দর স্বপ্ন আসে না কেন যে আমি জান্নাতে প্রবেশ করে গেছি কয়েকটা সালাদ পড়ে অপেক্ষায় থাকি যে আমার স্বাস্থ্য কেন ভালো হয়ে গেল না এত সালাদ পড়লাম চাকরি পদবি আমার বাড়লো না কেন প্রমোশন কেন হলো না তাহলে সালাদ পড়ে লাভ কি এই যে নিজের ব্যাপারে খুব ভালো ধারণা এটা ভালো না নিজের ব্যাপারে মন্দ ধারণা রাখাই ভালো আল্লাহ হাজমসু উজ্জন বিচক্ষণতা হলো নিজের ব্যাপারে খারাপ ধারণা পোষণ করা যে আমার এই ত্রুটি আল্লাহ বলেছেন আল্লাহ নেককার বন্দারা যা ভালো কাজ করার পুণ্য কর্ম করার এবাদত বন্দেগি করার আল্লাহর জিকির আজকার ডাকাডাকি করার সমস্ত করণীয় ফরজ নফল ওয়াজিব সব করে করার পরেও ভীত সন্ত্রস্ত থাকে হায় হায় কি করলাম কি নিয়ে আল্লাহর কাছে ফিরে যাবো আন্নাহম ইলা রব্বিহিম রাজাউন সমস্ত মদত বন্দী কমপ্লিট করার পরেও ভয়ে সন্ত্রস্ত যে কি নিয়ে যাচ্ছে আল্লাহর কাছে প্রিয় দর্শক আত্মপ্রসাদ একটি দোষ এই দোষ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে দেখুন আপনাকে একজন মেজবান গোস্ত খাওয়ালো মাছ খাওয়ালো ফলমূল খাওয়ালো পোলাও কুরমা খাওয়ালো সব ভালো খাইয়ে যদি জিজ্ঞাসা করে ভাই জীবনে এমন খাবার খেয়েছেন কখনো আপনার কাছে মনে হবে ছি এমন লোক পৃথিবীতে আর দেখিনি আপনার অন্তরে প্রচন্ড একটা ঘৃণা আসবে আসে যদি বলে পোলাও খাওয়ালো কুরমা খাওয়ালো গোস্ত মাছ সব খাওয়ালো বলে ভাই কিছু খাওয়াইতে পারেনি আপনাকে শুধুই কষ্ট দিলাম গরিবের গরিবখানায় এসে শুধু আপনি পরিশ্রম করে গেলেন ভাই আমাকে মাফ করে দেন সে বলবে আহা কি মহান ব্যক্তি এত খাওয়ালো এত আতিথেয়তা আপ্যায়ন করলো এত খরচ করলো তার বললো কি কিছুই খাওয়াইনি আসলে লোকটা মহৎ ঠিক আল্লাহ তালা তো এরকমই চান তুমি সব ভালো কাজ করো ভালো কাজ করার পরে আমার উপরে তুমি অবদান প্রকাশ করো যে আল্লাহ দেখো এমন আবাদত কেউ করেছে তোমার একদিন দাউদ আলাহিসাল্লাম খুব এবাদত করে রাত্রে মনে করলেন আজকে রাত্রে আমার মতো আবাদত বুঝে কেউ করেনি আল্লাহ সাথে সাথে ওহি পাঠালেন বালা আব্দি আদা ওরে দাউদ আমার বান্দা ব্যাং সাধারণ ব্যাংক ব্যাং আজকে রাত্রে তুরছে আমাকে বেশি ডেকেছে আরো বেশি ইবাদত করেছে আল্লাহ আকবর দাউদ আলাহিসাল্লাম লজ্জিত হয়ে গেলেন প্রিয় দর্শক কিছু ভালো কাজ করে এটা মনে করা যে কত কিছু করে ফেলেছি এই যে এজাব বিন্যাস আত্মপ্রসাদে ভোগা এটা একটা মস্ত বড় দোষ এই দোষের কারণে আমাদের ইবাদতগুলো বিনষ্ট হয়ে যায় প্রিয় দর্শক রমদান এসছে আমাদেরকে সব দোষ থেকে মুক্ত করতে আমাদের দোষগুলো জ্বালিয়ে পড়িয়ে আমাদেরকে খাঁটি স্বর্ণের মতো নিখাত করে দিতে আসুন না এই দোষগুলো আমরা জানি দোষগুলো আমাদের স্টাডি করতে হবে তাহলে সে দোষগুলো থেকে আমরা মুক্ত হতে পারবো রমজান আমাদেরকে দোষগুলোকে জ্বালিয়ে আমাদেরকে পরিচ্ছন্ন করে দিবে পরিশীলিত করে দিবে আল্লাহ রমদানের শিলা রমদানের এই এই একটি মাসে আপনি আমাদেরকে আমাদের দোষগুলি থেকে পরিচ্ছন্ন করে দিন আমিন সুবাহিক আস্তাক ফিরুক আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته